আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহ আলা আলহি ওয়াসহাবিহি ওয়ালা আম্মাবাদ মহান আল্লাহ সুবহানুমাতার অসংখ্য সুক্রিয়া এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসালামের জন্য লক্ষ্য করি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আয়োজন সোনালী শিশু প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা গত কয়েকটি পর্ব ধরে কি আলোচনা করছিলাম বিশেষ করে আমরা গত পর্বে যে আলোচনা করেছি এবং তার আগের কয়েকটি পর্ব ধরে সেটি হচ্ছে সোনালী শিশুদের বুদ্ধিবৃত্তিক গঠনের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কর্মপন্থা অনুসারে আমাদেরকে কয়েকটি মূল নীতি অনুসারে কাজ করা দরকার একটি ছিল তাদের সাথে কোরআন এবং সন্ন্যার উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ গল্প বলা যে গল্পগুলোর মধ্যে রয়েছে নৈতিকতার উপাদান নৈতিকতার শিক্ষা রয়েছে এবং যেগুলো অথেন্টিক যেগুলো তাদের মধ্যে প্রভাব ফেলবে বিশেষত যেগুলো সোনালী শিশু এবং তাদের পিতামাতার সাথে তাদের পারস্পরিক আচরণ পারস্পরিক কথাবার্তা পারস্পরিক আচার আচরণ সংক্রান্ত সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি দ্বিতীয় গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম যে সোনালী শিশুদের সাথে যখন পিতামাতা কথা বলবেন তখন তাদের সাথে সরাসরি ডাইরেক্ট কমিউনিকেশনে আসবেন এবং গত পর্বে আমরা বলেছিলাম যে এই ডাইরেক্ট কমিউনিকেশনের জন্য তাদেরকে পাঁচটি বিষয় মনে রাখতে হবে একটি হচ্ছে সরাসরি তাদের সাথে কথা বলতে হবে এবং এই কথা বলার সময় তারা এমন শব্দ চয়ন করবেন বিশেষ করে প্রথম তাদেরকে অ্যাড্রেস করার সময় তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলার সময় তাদের মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে তাদের নাম ধরে বলা অথবা কোনো উত্তম সম্বোধন করা যেমন কখনো কখনো ইসলাম সোনালী শিশুদের উপনাম ধরে তিনি বলতেন ইয়া আবা আবু বলতেন ইয়া আবা আবার কখনো কখনো তিনি শিশুর সরাসরি নাম ধরে অথবা কখনো কখনো সোনালি শিশুকে হে বাবা হে বৎস হে সন্তান হে বালক হে বালিকা এরকমভাবে তিনি বলতেন তো এইভাবে মনোযোগ আকর্ষণের জন্য এমন কোনো ইন্ট্রোডাকশন করা যে ইন্ট্রোডাকশনটা হবে খুবই অ্যাট্রাকটিভ এবং দু নম্বরে আমরা বলেছিলাম দ্বিতীয় মূলনীতি যে সোনালী শিশুদের প্রতি সরাসরি ফিরে সরাসরি ঘুরে কখনো কখনো তাদের হাত ধরে কখনো মোসাফা করে কখনো কখনো তাদের চোখে চোখ রেখে তাদের মুখে মুখ রেখে তাদের সাথে কথা বলা তৃতীয়ত আমরা যে বিষয়টি বলেছিলাম যে তাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশনে ডাইরেক্ট কথাবার্তায় ঢুকে যাওয়া অনেক লম্বা ভূমিকা না নিয়ে বা আশপাশের কোনো কথাবার্তা না বলে সরাসরি তার সাথে ওই আলোচনায় আলোচনায় অংশগ্রহণ করা সরাসরি তার সাথে আলোচনায় ঢুকে যাওয়া চতুর্থত বলেছিলাম যে তার সাথে যখন আমরা কথা বলবো তখন এই আলোচনাটি যাতে খুবই সংক্ষিপ্ত হয় এবং আলোচনাটি যাতে ধারাবাহিকভাবে সাজানো হয় প্রত্যেকটির পর কোনটার পর কোনটা হবে এগুলো যাতে আমাদের well defined and well managed যাতে হয় এরকম যাতে না হয় বিক্ষিপ্ত এখান থেকে কিছু কথা ওইখান থেকে কিছু কথা এরকম বিক্ষিপ্তভাবে কিছু কথা তাদের সাথে বলা কিছু তথ্য তাদের সামনে উপস্থাপন করা এরকম যাতে না হয় যাতে it is well thought out it is well managed and will it is well presented যাতে হয় এটা আমাদেরকে তার মানে হচ্ছে একটা সুন্দর প্ল্যান নিয়ে তাদের সাথে কথা বলতে হবে এবং পঞ্চমত আমরা যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে অত্যন্ত অর্থবোধক সেটি হবে এটি অত্যন্ত কল্যাণকর অত্যন্ত উপকারী হবে এমন নয় যে সোনালী শিশুদের জন্য এখন এটি প্রয়োজন নয় হতে পারে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এদের জন্য প্রয়োজনীয় নয় এমন বিষয় যাতে না হয় আজকে আমরা যে বিষয়টি বলবো এরই সাথে সম্পর্কিত সেটি হচ্ছে সোনালী শিশুদের তাদের সাথে যখন আমরা কথা বলবো এই কথাটি আমরা এই যে যেটি বললাম যে তার জন্য এটি কল্যাণকর হবে তার জন্য উত্তম হবে তার জন্য উপযোগী যাতে এটি হয় অর্থাৎ তার তো একটি মেধা রয়েছে সোনালী শিশুর সাথে তো আপনি সেই দার্শনিক আলোচনা শুরু করতে পারবেন না কারণ সে দার্শনিক আলোচনা বক্তব্য বোঝার মতো তার মেধা বা যোগ্যতা হয়েছে কিনা আমরা যদি সেটি না করি তাহলে এটি তার জন্য বিরক্তির কারণ হবে অথবা এই জাতীয় আলোচনায় তার কোনো ইন্টারেস্ট পরবর্তী থাকবে না এই ইন্টারেস্ট এই যে তার মধ্যে এই জাতীয় আলোচনার প্রতি একটি অবজ্ঞা একটা বিতৃষ্ণা তৈরি হবে এটি কিন্তু তার জন্য খুবই ক্ষতিকারক প্রভাব তৈরি করবে তার জীবনে সেই জন্য আমরা তার সাথে যখন কথা বলবো তখন তার বুদ্ধিবৃত্তিক যে একটি স্ট্যান্ডার্ড রয়েছে তার যে জ্ঞানগত একটি স্ট্যান্ডার্ড রয়েছে এই স্ট্যান্ডার্ডটাকে আমাদের এখানে মেনটেন করতে হবে কারণ মনে রাখতে হবে যে প্রত্যেকেরই একটি বোঝার বা উপলব্ধির একটি সীমা রয়েছে এই সীমাটি কোনো ব্যক্তির ক্ষেত্রেই লঙ্ঘন করা উচিত নয় কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি লঙ্ঘন করা উচিত নয় যেমনিভাবে শিশুদের ক্ষেত্রে তো এটা কোনো অবস্থায় আমাদের লঙ্ঘন করার কোনো সুযোগ থাকে না এই জন্যে শিশুদেরকে তাদের যেহেতু আমরা বুদ্ধিভিত্তিক বিকাশের কথা বলছি তাদের উপযোগী তাদের বুদ্ধির বিকাশ করবে তাদের বুদ্ধিকে এক্সপান্ড করবে তাদের জ্ঞানকে বিস্তৃত করবে প্রশস্ত করবে প্রসারিত করবে এখানে নতুন উপাদান ঢুকাবে এই রকম উপযোগী কোনো বিষয় তাদের সামনে উপস্থাপন করা আর যদি সেখানে এই আলোচনার মধ্যে যদি এমন কোনো জটিলতা থাকে তো এই জটিল জটিলতাকে খুবই সহজ করে তাদের সামনে উপস্থাপন করা যাতে তারা এটি পরিপূর্ণভাবে বুঝতে পারে এমন কোনো এমন কোনো চিন্তা চেতনা তাদের সামনে তুলে ধরা এমন কোনো শব্দ তাদের সামনে উপস্থাপন করা যে শব্দগুলোর অর্থ তারা বুঝবে যেই চিন্তা চেতনা তাদের কাছে খুবই সহজ হয়ে দেখা দেবে এবং এই জন্য দেখুন আমরা যে কথা আমরা বারবারই বলেছি যে আমাদের প্রত্যেকটি আলোচনা হবে কোরআন এবং সুন্নার দৃষ্টিতে রসুসলাম সোনালী শিশুদের সাথে কেমন আচরণ করেছেন সাহাবাই কারাম তাদের সন্তানদের সাথে কেমন আচরণ করেছেন সালফেসা সালহীন তারা কেমন আচরণ করেছেন সে আচরণগুলো থেকে মূলত আমরা আমাদের দৃষ্টান্ত গ্রহণ করেছি এখানে রাসুল্লাহ সাল আলী আসলামের এবং সাহবাই কারামে কিছু দৃষ্টান্ত উপস্থাপন করে আমরা আমাদের এই বক্তব্যগুলোকে প্রমাণ করতে চাই প্রথমত হচ্ছে আমরা ব্যাটল অফ বদর বা বদর যুদ্ধের সময়ের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে ইতিহাসের গ্রন্থগুলোতে যেভাবে এসছে এবং হাদিসের গ্রন্থ যেভাবে এসছে যে কোরাইশদের এক শিশুকে এক বালককে ধরে নিয়ে আসলেন সাহাবাই কামরাদি আল্লাহ তালানহুম এবং তাকে তারা প্রেশার দিলেন যে কাফেরদের কোরাইদের সংখ্যা কত মুশরিকদের সংখ্যা কত যোদ্ধা কতজন এটি জানার জন্যে কিন্তু সোনালি শিশু তো আসলে ওইখানে কতজন যোদ্ধা রয়েছে এতটুকু বুঝার মতো কি তার মেধা রয়েছে নাকি তার তো যোগ্যতা এতটুকু নেই তার তো এতটুকু উপলব্ধি নাও থাকতে পারে কিন্তু সাহাবাহিক আমরা দিয়ে আল্লাহ তাল আনহম তাকে প্রেশার দিচ্ছেন এটি বলার জন্য এবং তাকে কখনো কখনো তারা সাইকোলজিক্যালি তাকে টর্চার করছিলেন বা সাইকোলজিক্যালি তার উপর একটা প্রেশার ক্রিয়েট করছিলেন যে এই বিষয়টি বলার জন্য কিন্তু তারা তার থেকে কোনো উপযুক্ত এবং কল্যাণকর উপকারী কোনো তথ্যই বের করে নিয়ে আসতে পারেননি এরপর রাসুল্লাহ সেখানে আসলেন রাসুল্লাহ সাল আলিয়াস্লাম তো শিশুদের তারবিয়াত সম্পর্কে তাদের নেচার তাদের প্রকৃতি সম্পর্কে তাদের তবিয়াত সম্পর্কে তিনি ভালো জানেন এই ব্যাপারে কোনো তার চেয়ে বড় সাইকোলজিস্ট তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক মানুষের যে মনোজগতের যে বিশারদ বা বিজ্ঞ এই এর চেয়ে তো মনোবিজ্ঞানী এই পৃথিবীতে কেউ নেই এর চেয়ে বড় মনোবিজ্ঞানী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই তার মনোবিজ্ঞানের তার যে জ্ঞান তার যে অভিজ্ঞতা তার যে দক্ষতা সেটা দিয়ে তিনি এবার সোনালি শিশুকে তিনি অ্যাপ্রোচ করলেন তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি বলো তো যে মোশরেকরা বা কাফেররা এই কোরাইশরা তারা প্রতিদিন কয়টি উট জবাই করে তখন শিশু বলল বাইনাত্তিস আতি ওয়াল আশারা যে নয়টি থেকে দশটি কখনো কোনোদিন নয়টি কোনোদিন দশটি উট তারা জবাই করে রসলাম তখন বলেন আল কৌম বাইনাত্তিস আমিয়া ওয়াল আলফ সেখানে তাহলে সৈন্য সংখ্যা হচ্ছে নয় শত থেকে এক হাজার রসুল্লা সাল্লাম এটি কেন বললেন কারণ তিনি জানতেন যে সাধারণত একশত ব্যক্তির জন্য একটি উট জবাই করা হয় একটি উটের মাংস সাধারণত একশত ব্যক্তির জন্য যথেষ্ট হয় অতএব নব্বই থেকে একশো যদি হয় নয়টি থেকে দশটি যদি হয় তার মানে হচ্ছে নয়শো থেকে দশশো এক হাজার হচ্ছে তাদের শূন্য সংখ্যা এর মাধ্যমে রাসুল্লাহ সাল আলাইসালাম এই সোনালী শিশুর থেকে বা এই শিশুর থেকে তিনি তথ্য বের করে নিয়ে আসলেন কারণ এই প্রশ্নটি তার মেধার উপযোগী তার উপলব্ধির উপযোগী তার গণনার উপযোগী এক হাজার মানুষকে গণনা করা বা তাদেরকে গণনা করে রাখা এটি এই শিশুর জন্য সম্ভব না কিন্তু কতটুকু কয়টি ছয়টি ওর জবাই করে এটি সে খুব নিমিশেই এই তথ্য সে বলে দিতে পারে এটি হচ্ছে প্রথম কথা এবং দ্বিতীয়ত আমরা যে বিষয়টি এখানে দলিল হিসেবে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে রসুল্লাহ সাল আলিয়ামের কাছে একবার একজন শিশুকে নিয়ে আসা হলো এবং একজন এবার এবারে যে শিশু চরিত্র সে শিশু চরিত্র হচ্ছে একজন নারী একজন বালিকা রাসুল্লাহ সাল আলী আসসালামের সাথে তিনি দেখা করতে এসেছেন তিনি কথা বলবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তাকে দেখে তার সাথে এমন কমিউনিকেশন করা শুরু করলেন যে কমিউনিকেশনটা তার বোঝার উপযুক্ত তার বোঝার উপলব্ধ তার উপলব্ধির এটি অনুযায়ী তার উপলব্ধির মতো এবং খুবই ইন্টারেস্টিং ঘটনা বর্ণনা করছি আমরা যেই বালিকার কথা অথবা এখন যে যে নারী শিশুর কথা আপনাদের সামনে বলছি তার নাম ছিল উম্মে খালেদ উম্মে খালেদ বিনতে খালেদ বিন সাঈদ বিন আল আস রাদিয়াল্লাহ তালা আনহা তিনি মূলত তার বাবা এবং তার মা যখন তারা হাবসায় আবিসিয়াতে হিজরত করে চলে যান মক্কায় কোরাইশদের কাফেরদের মুশরিকদের অত্যাচারের কারণে সেই সময় তিনি সেখানে গিয়েছেন এবং সেখানেই তার জন্ম সেই হাফসাতেই তার জন্ম এবং সেখানেই তিনি মূলত হাফসি ভাষায় তিনি যেহেতু ওইখানে তিনি ছিলেন ওইখানে ওই ভাষায় তিনি মূলত দক্ষ হয়ে ওঠেন সেই ভাষাটি তিনি সেখানে শিখে ফেলেন রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে যখন তিনি আসেন তখন তিনি চমৎকার একটি জামা একটি কামিজ তিনি পরিহিত ছিলেন রাসুল্লাহ সাল আলাইস্লামের কাছে আসার পর রাসুল্লাহ ইসলাম এবার তাকে বললেন ইয়া উম্মা খালেদ হাজা সানা হাজা সানা সানা সানা সানা এই যে সানা শব্দটি এটি কিন্তু আরবি ভাষার শব্দ নয় এটি হচ্ছে হাফসি ভাষার একটি শব্দ রসুলাম বলেন হেউ উমে খালেদ হাজা সানা তোমার জামাটা তো খুবই সুন্দর সানা এটা হাফসি ভাষায় সানা মানে হচ্ছে nice very good very beautiful আহসান সুন্দর রাসুল্লাহ সাল্লাম আরবি ভাষায় তার সাথে কথা বললেন না আরবিতে শব্দটি উল্লেখ করলেন এখানে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এই যে শিশু এই শিশু কিন্তু আরবি ভাষা এখনও ভালো করে জানেননি কারণ তিনি তো হাফসায় তার জন্ম হয়েছে সেখানেই তিনি সেই ভাষায় কথোপকথন করেছেন তার বন্ধু বান্ধব অথবা স্কুলে আর যেখানে তিনি পড়াশোনা করতে গিয়েছেন যাদের সাথে তিনি মিশেছেন যাদের সাথে তিনি খেলাধুলা করতেন তার পরিবেশ তার প্রতিবেশী যারা ছিল তারা সকলেই কিন্তু হাফসি ভাষায় কথা বলতেন অতএব তিনিও সেই ভাষাটি শিখেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে এমনিভাবে বললেন তার নাম নিয়ে প্রথমত তাকে অ্যাপ্রোচ করলেন রাসুসলাম তার সাথে কথা বললেন যেটি আমরা সাধারণত করি না একজন শিশু আসলে তার সাথে তিনি কথা বললেন তার নাম ধরে তিনি তাকে ডাকলেন এবং তার জামাটির তার একটি গুরুত্বপূর্ণ জিনিস যে সুন্দর জামাটি সে পরে এসেছে সেই জামাটি তিনি প্রশংসা করলেন এবং প্রশংসা করলেন তিনি হচ্ছে হাফসি ভাষায় এমন একটি ভাষায় যেই ভাষাটি তিনি জানেন যে ভাষাটি তিনি জানেন এখানে আমরা দেখলাম রাসুল ইসলাম যদি আরবি ভাষা বলতেন তাহলে এই শিশু হয়তো বুঝতেন না এই জন্য রাসুল্লাহ সাল্লাম তার প্রতি কোনো কমপ্লিকেটেড কোনো প্রসেসে না গিয়ে তিনি ইজি প্রসেসে গেলেন এবং তাকে অ্যাপ্রিসিয়েট করলেন তার মধ্যে অনুপ্রেরণা তৈরি করলেন তার মধ্যে ভালোবাসা তৈরি করলেন এই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার এই যে উমে খালেদ এর প্রশংসা এই উম্মে খালেদ গোটা জীবন ধরে রাসুল্লাহ সাল্লাহামকে ভালোবেসে গিয়েছেন গোটা জীবন ধরে তার সেই কথা মনে ছিল যে রাসুলাম একবার আমার জামা দেখে বলেছেন যে হাজা সানা হাজা সানা খুবই সুন্দর খুবই সুন্দর প্রিয় দর্শক আমরা এই বিষয়টা আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে সোনালী শিশুদের মনে এমন একটি গভীর অনুভূতি এমন একটি গভীর প্রভাব আমাদের তৈরি করা দরকার যার মাধ্যমে সে আজীবন এই স্মৃতি লালন করে যাবে আজীবন স্মৃতি সে বহন করে যাবে এই স্মৃতি সে রোমন্থন করবে এখান থেকে সে তার অনুপ্রেরণা তার ভালোবাসার উৎস সে খুঁজে পাবে এই যে দ্বিতীয় ঘটনাটি আমরা বর্ণনা করলাম এখানে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছে তৃতীয়ত আমরা ইমাম বখার এবং মুসলিম একটি হাদিস বর্ণনা করেছেন আয়সরাদি আল্লাহ তালাহার এবং এটি বিখ্যাত যেটি হচ্ছে আমরা জানি যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আয়সরাদি আল্লাহ তিনি নিজেই বলেছেন লাকাদ রাই তো রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াস্তুরুনি বিরিদা ইহি রাসুলাম আমাকে তার চাদর দিয়ে তিনি ঢেকে রাখতেন এবং ওয়ান আনজুর ইলাল হাফসাতি আল আবু নাফিল মসজিদ যে হাফসার লোকেরা তারা এসেছিল একদল সৈন্য তাদেরকে রাসুসলাম মসজিদে নববীতে মসজিদে তিনি তাদেরকে অস্ত্র প্রশিক্ষণের জন্য সুযোগ দিয়েছেন তারা সেখানে খেলাধুলা করতেন অর্থাৎ অস্ত্র নিয়ে খেলতেন অস্ত্র কিভাবে চালাবে তলোয়ার কিভাবে চালাবে এটা নিয়ে তারা প্রশিক্ষণ এবং খেলাধুলা করতো একজন আরেকজনের সাথে রাসুল ইসলাম আমাকে চাদর দিয়ে এরকম ঢেকে রাখতেন যাতে আমি দেখতে পারি যে তাদের খেলাধুলাটি এখানে আমরা রাসুল্লাহ ইসলামের এই যে আয়সা রাদি আল্লাহ তালার স্মৃতি রোমান্থন তিনি বলছেন হাত্তা আকুনা আনাল্লাতি আসমহ فقدروا قدر الجارية الحديثة السن الحريسة على না হয়ে তিনি বলছেন যে তাহলে দেখো যে রসুল ইসলামের উপর আমি এর এই ক্ষেত্রে আমি তার উপর নির্ভর করতাম এবং তাহলে তোমরা দেখো যে তোমাদের মেয়েদের যারা খুবই কম বয়সের এবং যারা খেলাধুলা পছন্দ করে তাদের সত্যিকার মর্যাদা সত্যিকার মূল্যায়ন তোমরা তাদের করো তাদের যে বুদ্ধি তাদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে চিন্তা চেতনা তাদের যে ভালো লাগা তাদের যে ভালোবাসা likes and dislikes loves and and hates এই বিষয়গুলো তোমাদের মনে রেখে তাদেরকে সেভাবে লালন পালন করা সেভাবে তাদেরকে শিক্ষা দীক্ষা প্রদান করা এটি উচিত আশরাদি আল্লাহ তালার ব্যাপারে আরেকটি বিষয় রয়েছে তিনি বলছেন নাসাই শরীফ হাদিসটি এসছে যে সৌদান ঈদ যে সৌদানি কালো সামনে তারা দিন তারা খেলাধুলা করতেন এই যে অস্ত্র চালনা বা এইগুলো নিয়ে তারা খেলাধুলা করতেন এবং ফাদা আমাকে ডাকতেন ফাউকে কাদের উপর ভর করে আমি এইভাবে দেখতাম সুবহানাল্লাহ বেহামদি উল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল পৃথিবীর আল্লাহ সুবহান ওয়াতাল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সকল নবীদের সেরা সকল সৃষ্টির সেরা আল্লাহর সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব তিনি তার স্ত্রীকে একজন আয়সারদি আল্লাহ আপনারা জানেন যে তার বিয়ে হয়েছে খুবই কম বয়সে এই যে একজন শিশুর বয়সের যিনি তাকে তিনি সুযোগ করে দিয়েছেন কারণ এই শিশুর কিন্তু ভালোবাসা রয়েছে খেলাধুলা দেখার খেলাধুলা করার প্রতি রাসুল্লাহ সাল্লাম তাকে সেখান থেকে সেই কাজ থেকে তিনি তাকে কোনোভাবেই বঞ্চিত করেননি তিনি বলছেন যে হাত্তা কুন্তু আনাল্লাতে এন সরাফতু রসুলাম কখনো আমাকে বলতেন না যে ঠিক আছে তুমি এবার যাও এখন শেষ করো আমাকে অন্য কাজ রয়েছে আমি যদি সেখান থেকে না সরতাম আমি যদি নিজেই চলে না যেতাম তাহলে রসুলাম আমাকে সেখান থেকে যেতে বলতেন না তিনি আমার জন্য দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত আমি খেলা উপভোগ করি এই খেলাটি দেখি প্রিয় দর্শক এখানেও আমরা যেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সোনালী শিশুদের কিন্তু একটি ভালোবাসা ভালো লাগা রয়েছে তাদের একটি মেধা রয়েছে তাদের একটি পরিধি রয়েছে তাদের একটি উপলব্ধির একটা সীমা পরিসীমা রয়েছে ওই সীমা পরিসীমাকে কখনোই আক্রান্ত না করা এটাকে কখনো ব্যাঘাত এবং ব্যতি ব্যথিত না করা এবং এরপরে আমরা কিছু আরও এমন কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেগুলো হচ্ছে অত্যন্ত জীবন্ত এই জীবন্ত ঘটনাগুলো দিয়ে আমরা বোঝাতে চাই যে সোনালী শিশুদের তাদের বুদ্ধি তাদের যে ম্যাথর তাদের যে প্রজ্ঞা তাদের যে অভিজ্ঞতা তাদের যে তাদের যে প্রত্যাশা এটার লেভেল পর্যন্ত কিন্তু আমাদেরকে থাকতে হবে এটিকে কোনো অবস্থায় অ্যাক্সিড করা যাবে না কোন অবস্থায় এগুলোকে অতিক্রম করা যাবে না যেমন ধরুন হজরত আনাসরদি আল্লাহ তালানহু আনাসরদি আল্লাহ তাল তিনি নিজে বর্ণনা করছেন যিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের খেদমতে ছিলেন প্রায় দশ বছর তিনি বলেছেন আমি ইসলামের খেদমত করতাম কখনো কখনো আমি কোনো কাজ একটু ভুল করতাম কখনো কখনো কোনো কাজ আমি ভুলে যেতাম অথবা কোনো কাজ করতে গিয়ে আমি ত্রুটি করে ফেলতাম অথবা কাজটি আমি দূরে একটু দূরবর্তী সময়ে বা পরে করতাম যখন আমার করার কথা তখন আমি করতাম না ফাইউ আ কেবুনি আহলুন নবী সাল্লাহ আসলামের পরিবারে তার বাসার কেউ কেউ তখন আমাকে একটু তিরস্কার করতো এই জন্যে ফাইজান বি রসুল্লাহ সাল্লাম আলমুদরিকলে হুদুদ ইতোয়াকাত ইত্তেফলে রসুলাম যিনি প্রত্যেকটি শিশুর যে যোগ্যতা রয়েছে তার যে ক্ষমতা রয়েছে তার যে দক্ষতা রয়েছে এটা তিনি বুঝতেন যে এতটা খুবই সীমিত তার যোগ্যতা তার কাজের যে ক্ষমতা এটি খুবই সীমিত তার মনোযোগ খুব কম থাকে কোনো একটি কাজে খুব কম সময় নিয়ে সে মনোযোগী থাকতে পারে তার মনোযোগ বারবারই নষ্ট হয়ে যায় বারবারই অন্যদিকে তার মনোযোগ আকর্ষিত হয় এগুলো রাসুল ইসলাম সবচেয়ে বড় বেশি বুঝতেন because he was the great he was the best and the greatest psychologist on earth এই পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী মনোবিশারদ তিনি ছিলেন ফলে রাসুলাম যেহেতু এটি তিনি বুঝতেন তিনি তার পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে বলতেন দাউহু তাকে ছেড়ে দাও আরে তার উপেক্ষা করো তার দিকে তাকিও না তো আসলে সে তো ছোট মানুষ তার এগুলো তোমরা এতটা ধরো না তো ফেলাও কুদ্দির আলা খেয়ানা যদি এটি হওয়ারই থাকতো তাহলে এটি সময় মতো হতো অর্থাৎ আল্লাহ যদি চাইতেন যে এটি এই সময় হোক আল্লাহ যদি চাইতেন এটি এভাবে না হোক আল্লাহ যদি চাইতেন এটি এভাবে হোক তাহলে সেভাবেই ঘটতো অতএব যা হওয়ার তাই হয়েছে তাকে ছেড়ে দাও তাকে বাদ দাও তো তাকে নিয়ে তো মাথা ঘামিও না তো অথবা তাকে এইভাবে তোমরা বকাঝকা করো না তো তাকে এইভাবে তোমরা শাসন করো না তো তাকে এইভাবে তোমরা ভৎসনা তিরস্কার করো না তো এইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোনালী শিশুদের তাদের যে তাদের যে হদৌদ তাদের যে লিমিটেশন এই লিমিটেশনগুলো রাসুল্লাহ সাল্লাম বুঝতেন অর্থাৎ আমরা যাতে সোনালী শিশুদের থেকে তাদের যে তাদের যে পরিধি রয়েছে তাদের যে সীমা রয়েছে তাদের যে লিমিটেশন রয়েছে এটার বেশি যাতে তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা না করি ইভেন আমরা দেখি রাসুল্লাহ সাল্লাম সোনালি শিশুদের সাথে যখন তিনি হাসি তামাশা করতেন যখন তিনি খেলাধুলা করতেন তখন তাদের বুদ্ধির লেভেল অনুসারে তাদের সাথে তিনি খেলাধুলা করতেন রাসুল্লাহ সাল্লাম সোনালি শিশুদের সাথে যখন তিনি হাসি তামাশা করতেন তখনও কখনো কখনো দেখা যেত যে তিনি এই শিশুর সাথে এরকম হাসি তামাশা করেছেন অন্যের সাথে ঠিক ভিন্নভাবে তিনি করেছেন আরেকজনের সাথে ঠিক ভিন্নভাবে করতেন এটি আসলে কেন এটি হচ্ছে যে এই শিশু বা এই সোনালী শিশু কি ভালোবাসে তিনি এটি বোঝার চেষ্টা করতেন এবং সেটিই তিনি তার সাথে করতেন অন্য যেমন আমরা এখানে যে যে উম্মে খালেদের কথা বলেছি উম্মে খালেদকে দেখে তিনি তার জামার প্রশংসা করেছেন আবার অন্য হাদিসে আমরা জানি সেটিও বুখারির হাদিস সেখানে রসুলাম আবু নোমায়ের আবু অমায় রাদি আল্লাহ তার একজন শিশু সাহাবি তার ভালোবাসা ছিল তার চড়ুই পাখির প্রতি ওই চড়ুই পাখিটি যখন মারা যায় তখন তিনি তার সাথে চড়ুই পাখির গল্প শুরু করেছেন এখানে কিন্তু তিনি তার জামা নিয়ে গল্প করেননি কারণ নারীদের পোশাক এবং তার সৌন্দর্য এগুলোর প্রতি তার একটি আকর্ষণ থাকে এগুলো নিয়ে ভালো আলোচনা করলে তার ভালো লাগে আর আর শিশুদের মানে ছেলে শিশুদের তাদের ভালো লাগে অন্য জায়গায় যেমন তার হয়তো বা ক্রিকেট ভালো লাগতে পারে অথবা তার ফুটবল ভালো লাগতে পারে অথবা ধরুন তার ভালো লাগতে পারে যে তার কোনো একটা পোষা প্রাণী এটা নিয়ে তার ভালো লাগতে পারে অতএব এইটি নিয়ে তিনি তার সাথে আলোচনা শুরু করতেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আমরা যারা শিশুদের নিয়ে কাজ করে শিশুর আমরা যারা শিশুদের বাবা বা মা আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটি যাতে রাসুল আসলামের আদর্শ অনুসারে হয়ে থাকে যাতে আমরা সোনালী শিশুদেরকে আমাদের অজান্তেই আমাদের আমাদের জ্ঞানের বাইরে কখনো কখনো না বুঝেই কখনো কখনো না অনুধাবন করে যাতে আমরা তাদেরকে বিদ্রোহী বানিয়ে না ফেলি কারণ সোনালী শিশুদের কাছে আমরা অনেক বেশি প্রেশার দিচ্ছি আধুনিক যুগে যেটি দেখা যায় বর্তমানে সেটি হচ্ছে এই শিশুর এতটুকু পড়া আয়ত্ত করার মতো সামর্থ্য তার নেই অথবা সে ক্লাসে ফার্স্টই হবে ফার্স্ট হতেই হবে তাকে আপনাদের সকল ফার্স্ট হওয়া এতটুকু ক্ষমতা তার নেই কিন্তু তারপরে তার উপর প্রেশার তৈরি করা তাকে আপনি বসিয়ে রাখবেন পড়াশোনা করার জন্য আসলে এই শিশু প্রতিদিন আধা ঘন্টা বা চল্লিশ চল্লিশ মিনিট এক ঘন্টার বেশি পড়াশোনা করার মতো তার সামর্থ্য নেই তারাকে আপনি পড়ার টেবিলে বসিয়ে রাখতে হবে তাকে আপনি বড় কোনো কাজ তাকে দিয়ে আপনি করাতে চাচ্ছেন ফলে এর মধ্যে একটি বিদ্রোহী মনোভাব তৈরি হয় তার মধ্যে একটা কোনো একটি জিনিস অস্বীকার করার মতো মনোভাব তৈরি হয় তার মধ্যে মনোভাব তৈরি হয় এরকম যে সে আপনাকে অমান্য করবে সে আপনার কথা শুনবে না অথবা সে আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধে কথা বলবে অথবা আপনার সামনে সে এমন আচরণ করবে যেটি আপনাকে ক্ষিপ্ত বিক্ষিপ্ত আপনাকে ক্ষুব্ধ করবে সেই জন্যে আমাদেরকে খুব স্পষ্ট করে এই স্পর্শকাতর বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে তো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে যেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে সোনালী শিশুদের মেধা যোগ্যতা তাদের ক্ষমতা অক্ষমতা এগুলোকে বিবেচনায় এনেই মূলত আমাদের তাদের সাথে কাজ করতে এবং প্রত্যেকটি শিশুর জন্য হতে পারে যে আপনাকে আলাদা আলাদা প্ল্যান তৈরি করতে হতে পারে যেটা রাসুল্লাহ সাল্লাম কখনো কখনো কোনো সোনালী শিশুর মুখে তিনি পানি ছিটিয়ে দিয়ে তার সাথে তিনি হাসি বা তিনি খেল তামাশা করেছেন কখনো কখনো তিনি খেলাধুলা করেছেন এভাবে তার মুখে পানি ছিটিয়ে দিয়েছেন কাউকে তিনি তার জামার প্রশংসা করেছেন কারো তিনি তার সাথে গল্প তুলে দিয়েছেন তার যে পোষা প্রাণী সেই পোষা প্রাণী নিয়ে এরকম বিভিন্ন জনের সাথে তিনি বিভিন্ন রকম কাজ করেছেন আমাদেরকেও ঠিক সোনালী শিশুদের তাদের যে প্রবণতা সেগুলোকে সামনে রেখে কাজ করতে হবে আল্লাহ সুবহানুমা যাতে এইভাবে বিষয়গুলো চিন্তা করে উপলব্ধি করে আমাদেরকে আমাদের শিশুদের গঠন করার মতো মানসিকতা যোগ্যতা এবং তৌফিক দান করেন সেই দোয়া রেখে আজকের পর্ব এখানে শেষ করছি হাজা ওসল্লা সুবাহানুমত আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত